তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহ রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরবি তুমি বড়ই মায়াবি তুমি চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহুর রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরবি তুমি বড়ই মায়াবি তুমি সফাতে চাবি জব উর্বি অবগাহনে ছিল কুপুরে আর সংশোধনে এসেছিলে জীর্ণ নিবিড়ে জব উর্বি অবগাহনে ছিল কুপুরে আর সংশোধনে এসেছিলে জীর্ণ নিবিড়ে আরাস নাইরে আহাবি তোমার বাঘ আরাবি তুমি বড়ই মায়াবি তুমি শফাতে চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরাবি তুমি বড়ই মায়াবি তুমি সফাতে চাবি রোজ হাসরে শেষ বিচারে পরে নুরের তাজ আর উম্মতের তরে সরে করিবে হাসরে শেষ বিচারে পরে নুরের তাজ আর উম্মতের তরে কাদাও সরে করিবে مدرتم گم فی اوگو ربی امتر তোমার বাঘ আরবি তুমি বড়ই মায়াবি তুমি চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরবি তুমি বড়ই মায়াবি তুমি সফাতে যাবে পাহাড় পর্বত বৃক্ষ জগৎ তোমার আগমন আর দরদ পড়ে বিনার সুরে তারাও দিনে রাত পাহাড় পর্বত বৃক্ষ জগৎ তোমার আগমন আর দরদ পড়ে বিনার সুরে তারাও দিনে রাত ওগো তুমি শেফা ও মুস্তাফা ওগো আল আরাবি তোমার বাঘ আরাবি তুমি বড় মায়াবি তুমি শফাতে চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহর রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরাবি তুমি বড় মায়াবি তুমি শফাতে চাবি ফেরিস্তারা হয় মা তোরা দর্শনে ওই রূপ আর চাঁদ সিতারা ধ্রুব তারা থাকে না কেউ চুপ ফেরিস্তারা হয় মা তোরা দর্শনে ওই রূপ अर चंद सितारा ध्रुव तारा थके न क्यों चुप उगो तो मेरा घबर उगो मनोहर जय मोर आभी तुम्हारे बाघ अरबी तुम्ही बड़ोई मायाबी तुम्ही श्रेष्ठ नबी प्यारा छवि अल्लाह मा आमिनार आधार रे तुम्हारे बाघ আরবি তুমি বড়ই মায়াবি তুমি সফাতে চাবি সে ছন্দ শুনবেন ও গো পৃষ্ঠে তোমার আর সে আলাল মহরে নবুয়াত আর তার টানে করত কবুল সকলে দাওয়াত ও গো পৃষ্ঠে তোমার আর সে আলাল মহরে নবুয়াত আর তার টানে করত কবুল সকলে দাওয়াত তোহির ও গো খোদা চুমিতে চুপি তোমার বাঘ আরাবে তুমি বড়ই মায়াবি তুমি সাফাত চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহর রবি তুমি প্রতীকে মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরাবে তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে চাবি তুমি शफाते जावे